জীবনে আসে কত বন্ধু ভালোবাসা ঢেলে দেয় সিন্ধু জীবনে আসে কত বন্ধু ভালোবাসা ঢেলে দেয় সিন্ধু সুখের সময় থাকে গো পাশে দুঃখের সময় কেউ কারণায় সুখের সময় থাকে গো দুঃখের সময় কিং করুণায় জীবনে আসে কত বন্ধু ভালোবাসা ঢেলে দেয় সিন্ধু জীবনে আসে কত বন্ধু ভালোবাসা ঢেলে দেয় সিন্ধু সুখের সময় থাকে গো পাশে দুঃখের সময় কেউ কারণায় সুখের সময় থাকে গো পাশে দুঃখের সময় কেউ কারণায় ও বন্ধু চেনা যায় না সুখের সময় বিপদ এলে তখনই বোঝা যায় বন্ধুর আসল পরিচয় বন্ধু চেনা যায় না সুখের সময় বিপদ এলে তখনই বোঝা যায় বন্ধুর আসল পরিচয় চেহারাটা নয় কোনটা দেখতে হয় সুখের সময় থাকে গো পাশে দুঃখের সময় কেউ কারণায় সুখের সময় থাকে গো পাশে দুঃখের সময় কেউ কারণায় আ ও হাওয়ায় বাধানা ধার্মিকতাকে খুঁজে পেলে তাকে অগ্রাধিকার দিতে হয় ধনী গরিব বন্ধু হাওয়ায় বাধানা ধার্মিকতাকে খুঁজে পেলে তাকে অগ্রাধিকার দিতে হয় বন্ধু সেনায় খারাপ পথে যে ঠেলে দেয় সুখের সময় থাকে গো পাশে দুঃখের সময় কেউ কারণায় সুখের সময় থাকে গো পাশে দুঃখের সময় কেউ কারণায় জীবনে আসে কত বন্ধু ভালোবাসা ঢেলে দেয় সিন্ধু জীবনে আসে কত বন্ধু ভালোবাসা ঢেলে দেয় সিন্ধু সুখের সময় থাকে গো পাশে দুঃখের সময় কেউ কারণায় সুখের সময় থাকে গো পাশে দুঃখের সময় কেউ কারণায় জীবনে আসে কত বন্ধু ভালোবাসা ঢেলে দেয় সিন্ধু জীবনে আসে কত বন্ধু ভালোবাসা ঢেলে দেয় সিন্ধু সুখের সময় থাকে গোপাশে দুঃখের সময় কেউ করোনা সুখের সময় থাকে গোপাশে দুঃখের সময় কেউ করোনা সুখের সময় থাকে গোপাশে দুঃখের সময় কেউ কারণায় লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা আলোড়ন চলো এগিয়ে যাই স্বপ্নময় আগামীর পথে